আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আসমান জমি নেই ধরনি আসমান জমি নেই ধরনি সব যে তোমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহুলা ইলাহা ইল্লাহু পাহাড় জিরে ঝর্ণা জরে প্রভু তোমার নামে কুটি বিহীনই নীলিমা তুমি প্রভু শ্রী দিলে পাহাড় জিরে ঝর্ণা জরে প্রভু তোমার নামে কুটি বিহীনই নীলিমা তুমি আল্লাহ আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহ আসমান জমি নেই ধরুনি আসমান জমি নেই ধরুনি সব যে তোমার দান আল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ইলাহ ইল্লাহ গাছের ডালে পাক পাখালি তোমার জিকির করে রাতে আকাশ তারায় ভরা তুমি সিজিলে গাছের ডালে পাক পাখালি তোমার জিকির করে রাতে আকাশ তারায় ভরা তুমি সিজিলে পাহাড় সাগ সবই তোমারি দান আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আসমান জমি নেই ধরনি আসমান জমি নেই ধরনি সবই যে তোমার দান আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু اللہ اللہ اللہ لا الہ الا ہو اللہ اللہ اللہ لا الہ الا ہو اللہ اللہ اللہ لا الہ الا ہو ڈاٹ